এবার আরও একটি কোরাস বাঁধার প্রাচীর ভেঙে সামনে এগিয়ে যাওয়ার গান নতুন দিনের স্বপ্ন দেখার গান চলুন উপভোগ করি আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ে দিতে চাই যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ রবে রবে কণ্ঠ কুমায় কণ্ঠ কুমায় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই পাথার পাহাড় গুলো মারিয়ে মোরা মুক্তির মন্দিরে হব আগুয়া আল কোরআনে আলো ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের শত আয়োজন মাথার পাহাড় গুলো মারিয়ে মোরা মুক্তির মন্দিরে হব আগুয়া আল কোরআনে আলো ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের শত আয়োজন আমাদের ধমনীতে বিজয়ের উল্লাস পরাজয় পাবে না কোথায় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই যদিও রবে না জানে পুষ্পে সাজানো পথ রবে রবে কণ্ঠকুমায় কণ্ঠকুমায় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই জালিমের হাত যত সামনে আসুক আমরাই প্রতিরোধ গড়ব আবার মানুষের মন গড়া মন্ত্র ভেঙে আনবই সোনালি সেদিন রাশেদা জালিমের হাত যত সামনে আসু আমরাই প্রতিরোধ করব আবার মানুষের মন গড়া মন্ত্র ভেঙে আনবই সোনালি সেদিন রাশেদার আমাদের বুক জুড়ে স্বপ্ন আকাশ আল্লাহরে রাজ শুধু চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ রবে রবে কণ্ঠকুমায় কণ্ঠকুমায় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই